ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর লাশ খাটের উপর রাখা হলো খাটটি কাঁধে তুলে নেয়ার পূর্ব পর্যন্ত লোকজন তা ঘিরে দোয়া পাঠ করছিল আমিও তাদের মধ্যে একজন ছিলাম হঠাৎ একজন আমার স্কন্ধে হাত রাখায় আমি চমকে উঠলাম চেয়ে দেখলাম তিনি আলী রদিল্লাহ তাল্লাহ্ন তিনি উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর জন্য আল্লাহর অশেষ সহমতের দোয়া করছিলেন তিনি বলছিলেন হে উমর আমার জন্য আপনার চেয়ে বেশি প্রিয় এমন কোনো ব্যক্তি আপনি রেখে যাননি যার কালের অনুসরণ করে আল্লাহর নৈকট্য লাভ করব আল্লাহর কসম আমার এ বিশ্বাস যে আল্লাহ আপনাকে আপনার সঙ্গীদয়ের সঙ্গে রাখবেন আমার মনে আছে আমি অনেকবার নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমি আবু বকর ও উমর গেলাম আমি আবু বকর ও উমর প্রবেশ করলাম আমি আবু বকর ও উমর বের হলাম ইত্যাদি